করিম সাল্লাহ সাল্লাম একে কুফরি বলেছেন অর্থাৎ শির্ক এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যে ব্যাখ্যা আপনাদের সামনে আজকে পেশ করব একটি আয়াত এবং দুটি হাদিস আমাদের সামনে রয়েছে লেখক বলছেন বাবু মাজা আফিল ইস্তিস্কা বিল আনোয়া এই অধ্যায় হচ্ছে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া সম্পর্কে ইস্তিস্কা মানে বৃষ্টি চাওয়া বৃষ্টি কামনা করা সিন এবং তা যদি কোনো ক্রিয়ার উপর আসে তখন তার মানে তলব করা হয় চাওয়া হয় যেমন ইস্তেকফার গাফারা মানে মাফ করা মার্জনা করা আর ইস্তাকফারা মানে মার্জনা কামনা করা চাওয়া ক্ষমা চাওয়া এইরকমই আউন মানে সাহায্য আর ইস্তে আনা মানে সাহায্য কামনা করা যেমন ইয়াকা না আবদ ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার কাছে সাহায্য কামনা করি নাস্তাইন আউন আসলে আইন ওয়া নুন এর ধাতু এইরকমই হেদায়ত থেকে ইস্তেহদা মানে হেদায়ত তলব করা ইস্তেগাসা গোস থেকে ইস্তেগাসা মানে বিপদ আপদে পড়ে গিয়ে মুক্তি কামনা করা উদ্ধার কামনা করা অধিকাংশ ক্ষেত্রেই আরবি ভাষায় সিনতে কোনো ক্রিয়া ফেলের ওপর লাগিয়ে দিলে তার মানে তলব করা কামনা করা চাওয়ার অর্থ হয় এখানে ওই রকম এই জন্য ইস্তিস্কার নামাজকে সলাতুল ইস্তিস্কা বলা হয় বৃষ্টি হয় না অনাবৃষ্টি সে সময় যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে কি বলে ইস্তিস্কার নামাজ আমাদের দেশের মানুষরা বুঝে বুঝে না ইস্তিস্কার নামাজ সলাতুল ইস্তিস্কা ইস্তিস্কা সুকিয়া মানে পানি পান করানো আর ইস্তিস্কা মানে পানি পান করা তলব করা আল্লাহর কাছে তলব করা যে আল্লাহ আমাদেরকে পানি পান করো মানে বৃষ্টি দান করো নৌন মানে নক্ষত্র আনোয়া ওর বহু বচন তো নক্ষত্র রাজির মাধ্যমে এক অথবা একাধিক নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া আল্লাহ পাক এরশাদ করেছেন মহান আল্লাহর বাণী ওয়াতাজ আলুন আরিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন সুরায় ওয়াকিয়ার আয়াত নম্বর বিরাশিতে আল্লাহ এরশাদ করেছেন তোমরা তোমাদের রেজেকের শুকরিয়া এই বানিয়েছো যে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো ওয়াতাজ আলুন আরিজকাকুম মানে তফসির করতে গিয়ে বলেছেন তফসির কারগঞ্জ এখানে শুক্র শব্দটি উজ্জ্ব আছে ওটা যে আলুনা শুক্র আদিস তোমার রেজেকের শুক্রিয়া এই তোমাদের আল্লাহ যে রেজেক দান করছেন সেসব রেজেকের মধ্যে বৃষ্টি রিজেক বৃষ্টি যদি আল্লাহ না দিতেন তো পানি পেতেন না কূপে পানি পাওয়া যেত না মাটির তলে জমিনে পানি হতো না নলকূপে পানি আসতো না আপনার স্যালো মেশিন যে রয়েছে আপনার সেচের জন্য সেখানে পানি আসতো না অনেক এলাকায় এরকম হয় যে পানি ওঠে না আর নদীতে পানি থাকতো না পুকুরে পানি থাকতো না মানুষ মরে যেত তাহলে এ হচ্ছে আমাদের রেজিক পানি হচ্ছে আমাদের রেজিক আল্লাহ বলছেন তোমাদের রেজিক আর শুক্রিয়া এই যে তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করো বা মিথ্যা মনে করো আল্লাহর পক্ষ থেকে নয় অন্য কোনো পক্ষ থেকে আসে যারা আল্লাহর নিয়ামতকে অন্যের দিকে নিষ্পত করে আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পর্কিত করে তাদের সম্পর্কে কথা বলেছেন নিয়ামত আল্লাহর দান আল্লাহর এহসান আল্লাহর অনুগ্রহ আল্লাহর দিলেন আল্লাহ আর বলল আর কারো নাম এইরকমই ওই সব মুশ্রেক লোকেরা যারা আল্লাহ পাক সন্তান সন্ততি দান করেন ছেলে মেয়ে দান করেন রোগ ভালো করেন আর মনে করে যে আমি মাজারে গিয়েছিলাম পীর বাবার দান এরা মিথ্যুক আল্লাহ বলছেন আন্নাকুম তো কাজ দেবন তোমাদের আল্লাহ যে রেজেক দান করলেন ছেলে মেয়ে রোগ ভালো করলেন রেজেক দান করে রেজেক তোমার ভাগ আল্লাহ দিলেন তোমাকে তার বদলে এই দিলে যে আল্লাহকে তুমি মিথ্যা মনে করলে আল্লাহর নিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করলে দিলেন না আল্লাহ অন্য কেউ দিলেন আলুন আরিস কাকুম আন্নাকুম তো কাজ তো নক্ষত্রের মাধ্যমে পানি চাওয়া বৃষ্টি চাওয়া বা নক্ষত্রের কাছে চাওয়া এর বিভিন্ন অবস্থা হতে পারে অবস্থাগুলি পরে বর্ণনা করছি একটি হাদিস শোনায় ওয়ান আবি মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আর বাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া আমার উম্মতে চারটি বদ স্বভাব থাকবে জাহিলি যুগের জাহিলি যুগের অর্থাৎ নবী সাল্লামের আসার আগমনের পূর্ব যুগে শিরকুফুরির যুগে আবু জাহাল আবুল আহাবের যুগের যে যুগে সারা বিশ্বের শির তো বিরাজ করছিল এমনকি মক্কাতুল মকার মতো শির ছিল কাবার চারিদিকে তিনশো ষাটটি ষাটটি মূর্তির পূজা হইত তো এই যুগকে জাহিলি যুগ বলা হয়েছে যে যুগে সারা বিশ্বে শিরকের অজ্ঞতা বিরাজ করছিল তৌহিদ আল্লাহর একত্র ছিল না কোথাও আর বাউমফিন উম্মাতি আমার উম্মতের চারটি খারাপ স্বভাব রয়েছে যে স্বভাবগুলি কিসের মেন আমরিল জাহিলে জাহিলি যুগের স্বভাব লাই এত রকুন আহন না তারা সেই খারাপ স্বভাবগুলি ছাড়বে না সবাই ছাড়বে না না সবার কথা বলা হয়নি অধিকাংশ লোকের কথা বলা হয়েছে তারপরে এই চারটি প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকতে হবে তা নয় কারোর মধ্যে চারটি খারাপ স্বভাব আছে কারো মধ্যে তার মধ্যে তিনটি খারাপ স্বভাব আছে কারো মধ্যে দুটি খারাপ স্বভাব আছে কারোর মধ্যে একটি আছে একজনের মধ্যে একটি খারাপ স্বভাব তার একজনের মধ্যে আরেকটি খারাপ স্বভাব আছে আরেকজনের মধ্যে তৃতীয় খারাপ স্বভাব আছে আরেকজনের মধ্যে চতুর্থ খারাপ স্বভাব আছে এই কথা বলার উদ্দেশ্য নয় যে চারটি খারাপ স্বভাব অধিকাংশ লোকের মধ্যে থাকবে বা প্রত্যেকের মধ্যে চার চারটি করে থাকবে এই কথা বলা উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে এই স্বভাবগুলি খারাপ স্বভাব জাহিলি যুগের মুশ্রেকদের বদ স্বভাব বদ আকিদা ভ্রান্ত বিশ্বাস যেগুলি এক শ্রেণীর মুসলিমদের মধ্যে পাওয়া যাবে তারপরে এই চারটি বদসভা প্রত্যেক গ্রামে প্রত্যেক দেশে প্রত্যেক অঞ্চলে পাওয়া যায় এটাও জরুরি নয় হয়তো চারটি বদ স্বভাবের কিছু কোন ডিস্ট্রিক্টে কোনো এলাকা আছে কোনো দেশে আছে আবার কিছু খারাপ স্বভাব এই জাহিলি স্বভাবগুলি অন্য কোনো দেশে আছে প্রত্যেক দেশে নাও পাওয়া যেতে পারে প্রত্যেক এলাকায় নাও পাওয়া যেতে পারে তো নবী করিম বলছেন যে আরবাউন ফি উম্মতি আমার উম্মতে চারটি স্বভাব থাকবে যেগুলি হচ্ছে মিন আমরিল জাহিলিয়া জাহিলি যুগের বদ স্বভাব লায়ত রুকুন আহন না তারা সেগুলি ছাড়তে চাইবে না অজ্ঞতার কারণে ছাড়বে না আবার অজ্ঞতা দূর হয়ে গেলে হয়তো জানিয়ে দেওয়া হলো যে এগুলি সিরকি স্বভাব ইসলাম বিরোধী স্বভাব এগুলি হচ্ছে খারাপ স্বভাব এগুলি বদ স্বভাব বদ চরিত্র তারপরে হয়তো হটকারিতা করবে মানুষ জেনে নেওয়ার পরে হটকারিটা কেউ করে অহংকার করে মানবে না হয়তো আবার অনেক সময় অনেক বাধা থাকে সরাসরি হয়তো অস্বীকার করে না হটকারিতা করে না কিন্তু তার কাছে অজুহাত আছে অজুহাত পেশ করে বিভিন্ন অজুহাত পেশ করে ওরা কি বুঝে না এত বড় বড় লোকেরা বলে করে ওরা কি বুঝে না এইরকম ধরনের তাহলে সত্যকে মানতে গিয়ে হক কথাকে ভালো কথাকে মানতে গিয়ে বাধা অনেক রকমের অজ্ঞতা সবচেয়ে বড় বাধা মূর্খ আমি জানি না সেজন্য বাধা নামাজের গুরুত্ব জানে না ওই জন্য নামাজ পড়ে না তারপরে জানার পরে জানার পরে পড়ে না ফটকারিতা অনেক সময় গাফিলতি পরকাল সম্পর্কে বেপরোয়া কোনো পরোয়া নেই যে হিসাব দিতে হবে জবাব দিতে হবে শিরিক সবচাইতে বড় পাপ এইরকমের জ্ঞান নেই আর জ্ঞান হলে তারপরে দেখছি যে এত বড় বড় হুজুর এত বড় বড় দাড়ি এত বড় আলকাল্লা জুব্বা আর তারা এগুলি করছে এগুলি যদি নাজাইজ কাজ হতো তারা করতাম এগুলি হচ্ছে সত্য মানতে হক মানতে বাধা বিভিন্ন রকমের কিন্তু যখন এসবের ঊর্ধ্বে আল্লাহ এবং রসুলের কথা আমি মানব কে মানলো কে মানলো না কে করলো কে করলো না কে ভুল করছে কে ঠিক করছে আমার কাছে কেউ আদর্শ না আমার কাছে আদর্শ একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তখন আপনি প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন যে আল্লাহ রসুল করেছেন করব বলেছেন করব যদি না করে থাকেন না বলে থাকেন আমি করব না এই খারাপ স্বভাবগুলি কি কতক স্বভাব হচ্ছে আকিদার বদ স্বভাব আর কতক হচ্ছে আমলের বদ স্বভাব প্রথম বদ স্বভাব খারাপ সহ হচ্ছে আলফাখরো বিল আহসাব বংশের প্রতি বংশ মর্যাদার প্রতি অহংকার করা ফাখর মানে হচ্ছে ফখর করা যেটা আমরা বলি হ্যাঁ গৌরব করা অহংকার করা নিজের বংশকে নিয়ে বংশকে নিয়ে অহংকার করা বিভিন্নভাবে মজুদ রয়েছে বিভিন্নভাবে মজুদ রয়েছে আমাদের সমাজে যেমন বলুন দেখি আপনারা এরকম বংশের অহংকার আছে হ্যাঁ যারা জমিদার বংশ অহংকার করে এখানে অনেক ভাইদের কাছ থেকে শুনছি আমরা জমিদার আর আমাদের গ্রামে এরা হচ্ছে আমাদের প্রজা এখনো সেই জমিদারি গেছে এখন এমন অবস্থা হয়েছে যারা প্রজা ছিল হ্যাঁ বাড়ির রাখাল চাকর নকর ছিল তারা হয়েছে পয়সাওয়ালা আর জমিদাররা ভিক্ষুক হয়ে গেছে অনেক দেখা যাচ্ছে এরকম সমাজে তারপরে ওই অহংকার আগের মজুদ আছে যে আমরা জমিদার বংশ আর এরা হচ্ছে আমাদের প্রজা বংশ চৌধুরী বংশ হ্যাঁ তালুকদার বংশ ভুইয়া ভুইয়া ওই জমিদার থেকে ভুই ভুই মানে জমি ভুইয়া মানে জমিওয়ালা জমিদার তো এইরকম ভাবে বিভিন্ন রকমের ইয়ে রয়েছে তারপরে কেউ যদি আবার ধর্মীয় বা বংশের মর্যাদা পেয়ে যায় আমরা আউলাদের রসুল তাহলে তো বলার সীমা নেই আর কি হ্যাঁ পীর বংশ মানে পীর জাদা পীর জাদা জাদা মানে জন্ম মানে পীরের জন্ম জাদা শব্দটি ফার্সি শব্দ হ্যাঁ এই জন্য গাল দেয় আমার দেশে হারাম জাদা বলে গায়ে মানে হারামের জন্মা মানে বৈধ মানে এটা খুব খারাপ গাল হ্যাঁ জারুর সন্তান ওর মানে কিন্তু অনেকে বুঝে না তো পীরজাদা মানে কি এটা হারামজাদা নাই গাল হইল আর পীরজাদা মানে পীরের জন্মা মানে পীর বংশের তো এগুলি হচ্ছে বংশ নিয়ে কি করা গৌরব করা ভালো কাজ নবী সাল কি বলেছেন মিন আমরিল জাহিলিয়া জাহিলি যুগের মুশরেক কাফেরদের কাজ এটি আবু জাহালের কাজ আবু লাহাবের কাজ ওদের কাজ এগুলি মুসলিমের কাজ নাই মুসলিমদের এই ধারণা থাকতে পারে না যে আমাদের মর্যাদা সম্মান এই বংশের জন্য অনেকে এইরকম অহংকার করে যে আমাদের বংশ বড় গোটা গ্রাম আমাদের বংশই এক দূরের লোক আছে বাইরের ওদেরকে দেখতে পারে না তুচ্ছ মনে করে গোটা বংশ গোটা গ্রাম এই দিক থেকে ওই দিক সব আমরাই বংশে মর্যাদার উপর সংখ্যা গরিষ্ঠতার উপর অহংকার বংশের ভিত্তিতে বিভিন্ন রকমের বংশের গৌরব ফখর যদি কোনো আরবি হয় আর যদি অহংকার করে অনারবের উপর সেটা তার অন্তর্ভুক্ত এইভাবে বিভিন্ন রকমের বংশের ভিত্তিতে গৌরব করা সৈয়দ যারা নিজেকে ভারত উপমহাদেশ সৈয়দ বলে অন্যদেরকে বিবাহ সাজিয়ে দিতে চায় না সৈয়দ ছাড়া অন্য পরিবার আমরা বিয়ে দেবো না মেয়েদের পাঠান খান আমরা খান অন্যদের সাথে আমরা বিবাহ সাদী আদান প্রদান করব না এগুলি সব হচ্ছে জাহিলি যুগের কুপ্রথা নবী করিম সাল্লা সাল্লাম নিন্দা করেছেন এবং নিষেধ করেছেন এগুলি কাজ যদিও মুসলমান হয় তবু তার মধ্যে জাহিলি স্বভাব রয়েছে মানে মুশরেকদের কাফেরদের বদ স্বভাব রয়েছে তাহলে যদি কেউ অহংকার করে এই জন্য নবী সাল্লাম একটা হাদিসে বলেছেন যে আসল সম্মান হচ্ছে ইমানের সম্মান ভালো আমলের সম্মান বংশীয় কোনো সম্মান মর্যাদা নেই অমান আবতা আবহি আমালহু লামিউসরেহি বহু কারো আমল যদি তাকে পিছিয়ে দেয় আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে ইমানে আমলে নামাজে দিনদারিতে ধার্মিকতায় পরেশগারিতে আল্লাহ বিরুদ্ধে অনেক পিছিয়ে আছে তাহলে তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না অত্যন্ত মূল্যবান কথা প্রত্যেকটি ক্ষেত্রে আপনি হাজি সাহেবের ছেলে আপনি আলেমের ছেলে আপনি মহাদেশের ছেলে কোনো লাভ নেই যদি আমল আপনাকে পিছিয়ে রাখে আমলে আমলে অগ্রগামী না হইতে পারেন আগে না বাড়তে পারেন তাহলে আপনার বংশ আপনাকে এগিয়ে দিতে পারবে না জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়ে দিতে পারবে না কোনো মান মর্যাদা দিতে পারবে না আল্লাপাক বরং কোরআন কারিমে বলেছেন যে তোমাদেরকে পুরুষ আর নারী থেকে সৃষ্টি করে সবাই পুরুষ নারী থেকে সৃষ্টি হয়েছে সবার মা আছে বাবা আছে ঠিক না যে নিজেকে শ্রেষ্ঠ বলছে তারও মা বাবা আছে তার মাধ্যমে পয়দা হয়েছে আর যে নিজেকে শ্রেষ্ঠ মনে করেন অথবা শ্রেষ্ঠ নয় মানুষের নজরে আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ হতে পারে তারও মা বাবা আছে ইন্না খালাক না কমিনা ওয়া ওয়ানসা না ওয়া ওয়ানসা তোমাদেরকে মানে অথবা হয়ে যাবে তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী দিয়ে সৃষ্টি করেছে মা বাবা আর প্রথম যদি ধরা হয় তো আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে সবাই আদম হাওয়ার সন্তান সৈয়দ হন আর আরবি হন আর ওয়ান আরব হন আর যে কেউ হন না কেন সবাই আদম এবং হাওয়া থেকে ইন্না খালাক নাকো মেনজা কারিম এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করে দিচ্ছে পরে এই বংশে বিভক্ত হয়েছে তোমরা লেতা আর আফু কিসের জন্য মান সম্মানের জন্য নয় যে অমুক বংশ বেশি মান সম্মান রাখে লে আর আফু পরিচিতির জন্য শুধু জানার জন্য যে এরা আমার বংশের এরা যেহেতু এই বংশ আমার বংশে এদের সাথে আমাদের রক্ত রিলেশন আছে আর এরা অমুক বংশের লোক এরা আরব এরা অনারব এরা বাঙালি এরা উর্দু ভাষী হ্যাঁ, এই এই শুধু আর কিছুই না না ভাষার ভিত্তিতে না জাতির ভিত্তিতে না গোত্রের ভিত্তিতে কোন রকমের শ্রেষ্ঠত্ব রয়েছে মান সম্মান রয়েছে লেতারাফু পরিচিতির জন্য চেনার জন্য আত্মীয়দের সাথে সুসম্পর্কের বেশি হক রয়েছে তাদের অধিকার বেশি রয়েছে চেনবে যে এর আত্মীয় আত্মীয়দের হক রয়েছে একজন মানুষ সমস্ত মানুষকে দেখাশোনা করতে পারবে না সমস্ত মুসলিমদের খোঁজ খবর নিতে পারবে না কিন্তু কমের পক্ষে নিজের বংশের আত্মীয়দের খোঁজ খবর নিতে পারবে এই এই পরিচিতি থাক লেতার আফু শুধু পরিচিতির জন্য আর সম্মান ইন্দাল্লাহে আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহ ভিরু মুি যে যত বেশি আল্লাহকে ভয় করে যে যত বেশি তাহলে পাপ থেকে গোনা থেকে বেঁচে থাকে যে যত বেশি আল্লাহর এবাদত বন্দী করে সুন্দর করে এবাদত বন্দী করে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানীয় একটি বিষয় দ্বিতীয় বিষয় তানফিল আনসাব বংশের সমালোচনা করা বংশে দোষ ত্রুটি বের করা এটি হচ্ছে জাহিলি যুগের স্বভাব সন্দেহ করা যে এই ছেলেটাকে কালো লাগছে ওর মাও দেখতে ফর্সা ওর বাবাও ফর্সা কি জানি গোলমাল হইতে পারে এই যে সন্দেহ এটি হচ্ছে জাহিলি যুগের কাজ অথবা ছেলে খুব লম্বা হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ ছেলে অথবা মেয়ে খুব সুন্দর সুন্দরী হয়েছে লম্বা দেখতে সুন্দর সুন্দর মাও কালো মাও বেটে খাটো আর বাবাও খাটো আরে বাবা বাপও খাটো মাও খাটো আর ছেলে এত লম্বা করতে গইল তাহলে দালমে কালা হে সমস্যা এইরকম সন্দেহ করা মুসলিমের কাজ নয় এটি মেন আমরিল জাহিলে জাহিলি যুগের কাজ এটা অপরের ক্ষেত্রে কেন আপনার বাড়িতে হইতে পারে এরকম মাসাল্লাহ ভালো সুন্দরী দেখে বিয়ে করেছেন আপনার চাইতে লম্বা আপনার চাইতে সুন্দরী আর আপনিও লম্বা বেশ দেখতে সুন্দর সুন্দর আর ছেলে হয়েছে মার্শাল আল্লাহর হুকুম কালো একবার সন্দেহ শয়তান আপনার মগজে ঢুকতে পারে অস্বসা দিতে পারে কি জানি আমার স্ত্রীর কোথাও অবৈধ সম্পর্ক থাকতে পারে আমি বিশেষ করে বিদেশে থাকলে তো আরো শয়তান সুযোগ পাবে আরো শয়তান বেশি সুযোগ পাবে যে আমি থাকি না বছর দু বছর থাকি না কি হয় না আল্লাহ পাকি জান শয়তানকে এরকম সুযোগ দিতে হবে না যতক্ষণ কোন স্পষ্ট প্রমাণ নেই ততক্ষণ পর্যন্ত বংশ প্রমাণিত সে আপনার বংশেরই তাহান মানে কোন দোষ ত্রুটি খোঁজা বের করা যে হতে পারে কোনো গোলমাল হতে পারে মনে হয় সন্তান বৈধ সন্তান নয় এটি হচ্ছে জাহিলি যুগের কাজ এইরকম কাজ মুসলিম করবে না ওয়াল ইস্তিসকা বিন্ন জুম তৃতীয় রোগ হচ্ছে বদস্বভাব হচ্ছে তারকা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া ইস্তিসকা বৃষ্টি চাওয়া এর ব্যাখ্যা পরে করব কেমন করে বৃষ্টি চাওয়া কত প্রকারের চাওয়া কোনটা বড় কুপুরি কোনটা ছোট শির চতুর্থ বদস্বভাব হচ্ছে মৃতের ওপর রোদন করা বয়ান করে কান্না করা চিৎকার করে কান্না করা মৃতের ওপর কান্না করা মানে শুধু অশ্রু প্রবাহিত করা চোখ দিয়ে পানি আসা জায়েজ নবী করিম সাল্লামের এরকম কান্না এসেছে এবং এই কান্নাকে নবী বলছেন রহমত অন্তরে দয়া স্বাভাবিক আম্মা মারা গেছে কান্না আসবে না আব্বা মারা গেছেন কান্না আসবে না ছেলে মেয়ে মারা গেছে কান্না আসবে না স্ত্রী মারা গেছে কান্না আসবে না স্ত্রী স্বামী মারা গেছে কান্না আসবে না এটি হচ্ছে ফিতরত প্রকৃতি কে বলল কান্না আসবে না অবশ্যই আসবে কিন্তু কান্নার সাথে বয়ান করে চিৎকার করে কান্না করা মা গো আর বাপু এক এক এলাকার এক এক কান্নার তরিকা আছে ওগুলো জানেন আপনারা দেখেছেন আর তার সাথে বেশ কিছু গুণাবলী বর্ণনা করা মৃতের ভালো ভালো গুণ বয়ান করা আর কান্না করা কান্নাও করেছে আর গুণগুলি বর্ণনা করেছে আমার ছেলে ছিল হ্যাঁ আমাদের নেতা এই ছিলেন আমার স্ত্রী এমন ছিল আমার স্বামী হাইরে আমার স্বামীর এইরকম ছিল রে হাইরে আমি কি করলাম রে আর জীবন রাখবো না বাঁচবো না আমি সব হারাম তো এই নুহা হাদিস আছে নুহা নিয়াহা মানে রোদন করে কান্না করা বয়ান করে কান্না করা এর জন্য যারা কান্না করবে তাদের শাস্তি হবে তারা গুনাগার বরং কাবিরা গোনা একটি হাদিস আছে বিনা তবাতে মাফ হবে না আর নাই হাতো এ আলাম তাতুব আচ্ছা এই কান্না পুরুষও করতে পারে মহিলাও করতে পারে না পারে না মৃতের ওপর কান্না পুরুষও করে মহিলাও করে কিন্তু কে বেশি করে মহিলারা বেশি করে এই রোগ মহিলাদের মধ্যে বেশি আছে কোরআনে করিমে আল্লাহ ফাকর চোরের নাম আগে বলে চোর পুরুষ চোরের নাম আগে বলেছেন কারণ চুরি পুরুষও করতে পারে মহিলাও করতে পারে কিন্তু কে বেশি চুরি করে পুরুষ বেশি চুরি করে আবার জেনার ক্ষেত্রে আল্লাহ পাক মহিলা জানিয়া তো জেনা কারিনে মহিলার কথা আগে উল্লেখ করেছেন কারণ জেনা বেশিরভাগ তার পক্ষ থেকে হয় আস্তে করে বলছেন যেমন হয়েছে মহিলা যদি সুযোগ না দেয় দুর্বল না হয় তো লাভ দিবে মুখে শয়তান পুরুষ ঠিক না যারা শয়তানি উদ্দেশ্য করে মহিলা যদি শরীরে পর্দা করে ঢেকে থাকে কোনদিন খারাপ উদ্দেশ্য করতে পারবে না কিন্তু মাথা খুলে আছে চুল খুলে আছে চেহারা খুলে আছে হাত খুলে আছে পেট খুলে আছে আর তারপরে এমন টাইট কাপড় পরে আছে তারপরে একবার এদিকে তাকাচ্ছে একবার এদিকে তাকাচ্ছে তখন না সুযোগ পাচ্ছে শয়তানে তাহলে জেনাকার পক্ষ থেকে বেশি মহিলাদের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রব্বুল আলম মানুষের স্বভাব বেশি জানেন কারণ তিনি সৃষ্টি করেছেন আমি না জানতে পারি আপনি না জানতে পারি না পারেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো করে জানেন মানুষের স্বভাব তো মহিলাদের স্বভাব হচ্ছে বেশি কান্না করা শুধু কান্নাই করে না অন্যরা কেমন করে কান্না করবে আর কান্নায় ভেঙে পড়বে এগুলি বলতেও জানে বলতেও জানে আর দেখা দেখি কান্না করে কোন আত্মীয়তা নেই মায়া নেই ভালোবাসা নেই এমনি দেখি কান্না করা শুরু যদি কান্না না আসে চোখ মুছতে শুরু করবে একবার বিদেশে আসছি আমি এক বুড়ি আমাদের দাদি সম্পর্কে এসে বলছে হাইরে কেমন করে থাকবে মানে অর্থাৎ স্ত্রী কেমন করে থাকবে কেমন করে থাকবে একটা দিন দুটা দিন ছেড়ে থাকা যায় না আমাদের স্বামীরা যদি কোনো জায়গায় যায় আর কি করে বছর ধরে থাকবে ওদের ইউনিভার্সিটিতে পড়ি নয় মাস পরে চলে যায় দেশে তারপর কেমন করে থাকবে একদিন যায় না এক যুগ যায় যদি এইরকম কথাবার্তা বলে এক স্ত্রীর সামনে যে স্ত্রী নতুন স্ত্রী আর স্বামী চলে আসছে বিদেশে তাহলে তার অবস্থা কি হবে হ্যাঁ কি অবস্থা হবে এইরকম মহিলাদের বদ স্বভাব আমাদের সমাজ ওরা আরো মানুষের শোককে কি করে আগুন লাগাতে পারে শোককে বাড়িয়ে দেয় এজন্য মহিলাদের সম্পর্কে বিশেষ করে বলেছেন নবী কি বলেছেন ওয়াকাল বলছেন আন্নায় হাত রোদনকারিনী মহিলা যে বয়ান করে কান্না করে চিৎকার করে কান্না করে যে সব মহিলা পুরুষের এই শাস্তি কিন্তু মহিলা যেহেতু বেশি করে তাই বলা হয়েছে এই তাতুব যদি তওবা না করে কাবলা মহতেহা মৃত্যুর পূর্বে মরার আগে বিনা তবা যদি মারা যায় তাহলে বোঝা গেল যে তবা যে এই গুনার জন্য শর্ত সেই গুণা কি কাবিরা গুণা বড় গুণা মৃত ব্যক্তির ওপর চিৎকার করে চিল্লে চেঁচিয়ে কান্না করা হচ্ছে কাবিরা গোনা পুরুষ করুক আর নারী করুক কামাল কেয়ামতে কেয়ামতের দিনে সেই মহিলাকে বিচার দিবসে দাঁড় করা হবে কাতেরান এবং তাকে পায়জামা দেওয়া হবে পায়জামা সালোয়ার যেটাকে বলে সালোয়ার দেওয়া হবে সিরবাল মানে সিরওয়াল এখানে সিরওয়াল বলে পায়জামা তো সিরওয়াল বা সিরবাল একই শব্দ ওয়াও দিয়ে বাদ দিয়ে দুটোর মানে হচ্ছে পায়জামা পায়জামা পরানো হবে সালোয়ার পরানো হবে কিসের মিন কাতেরান আল কাতরার বুঝলেন আল কাতরা কালো আল কাতরা পদ্মের অন মিন জারবিন আর চুলকানি খারিস চুলকানির রোগ যে পাচড়া এই পাঁচড়া রোগের তার জামা দেওয়া হবে জামা মানুষের শরীরে একটা জামা লাগে কামিজ লাগে আর একটা কি লাগে সালোয়ার লাগে বা পায়জামা লাগে তো পায়জামা সালোয়ার থাকবে তার আলকাতরা আলকাতরা যদি লেগে থাকে শরীরে কাপড়ে তাহলে কি অবস্থা শরীরে থাকবে চিন্তা করুন যদি গোটা শরীরে কেউ আলকাতরা মেখে থাকে কি অবস্থা থাকবে শরীরে এই শাস্তি দেওয়া হয় আর তারপরে শরীরে ওপর ভাগে কি থাকবে এমন জামা কামিজ দেওয়া হবে যেই জামা শরীরে লাগলে স্পর্শ করলে চুলকানি খারিজ শুরু হবে পাঁচটা আর চুলকাতে শুরু করবে যার চুলকানি হয়েছে সেই জানে তো হাইরে চুলকানি তো এই চুলকানির শাস্তি দেওয়া হবে হাসর মাঠে বাকি জাহান নামের শাস্তি তো আছেই যদি তবা না করে মরে রাহ মুসলিম মুসলিমের হাদিস এই চারটি বদ স্বভাব এখন আসল বিষয় আমাদের কি হ্যাঁ? নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া তা হাদিসের তর্জমা করে দিই তাহলে আরো স্পষ্ট হবে কারণ এই হাদিসে কুফুরি বলা হয়েছে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়াকে কুফুরি বলা হয়েছে বলছেন যে হাদিস বোখারি মুসলিম রয়েছে আল্লাহমা আন জাইদ বিন খালেদ সাহাবি রাজি আল্লাহ বর্ণনা করছেন কাল সাল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে ফজরের নামাজ ভোরের নামাজ অর্থাৎ ফজরের নামাজ পড়ালেন হোদাইবিয়া নামক স্থানে যেখানে ষষ্ঠ হিজড়িতে সন্ধি হয়েছিল এই জায়গাটি মক্কার কাছাকাছি যেই জায়গার বর্তমান নাম হচ্ছে সোমাইসি সোমাইসি রাস্তা দিয়ে আসতে দেখবেন লোকেশনে আছে সময়সি বলে মক্কা থেকে মদিনার দিকে আসতে তো সময়সি নামক স্থানে যার নাম পুরনো নাম হচ্ছে হোদাই বিয়া এখানে নবী সাল্লাম ফজর নামাজ আমাদেরকে পড়ালেন মানে ইমাম ছিলেন রসুল্লাহাম সাহাবার নামাজ পড়লেন আলা ইসরে সামা ইন সামাউন মানে আকাশ আর সামাউন মানে এখানে বৃষ্টি ওপর থেকে যা কিছু আসে বা ওপরে যা কিছু আছে তাকে কোরআনের ভাষা হাদিসের ভাষায় সামা আকাশ বলা হয়েছে তা আকাশও যেহেতু ওপর দিকে এমনকি যে মেঘমালা আছে মেঘমালাকেও সামা বলা হয়েছে আকাশ বলা হয়েছে আনজালা মিনা সামায় মান আল্লাহ আকাশ থেকে পানি নাজেল করেন আকাশ থেকে কি বৃষ্টি বর্ষণ হয় মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ নাই মেঘ মাত্র কিছু দূরে এক কিলোমিটার দুই কিলোমিটার হবে না হয়তো অনেক মেঘমালায় আছে কিছু দূরে আছে কিছু কাছে আছে প্লেনে যারা দিনে চড়েছেন তারা দেখেছেন যে প্লেন মেঘমালাকে ফেড়ে মনে হয় ভিতরে চলে যাচ্ছে আর তার উপরে চলে যাচ্ছে আর প্রথমবার যখন আমি প্লেনে চড়িত ভাবছিলাম যে এই মেঘমালা গুলিকে দেখছি আমি ভাবছি যে হয়তো সমুদ্রের উপর মানে এই যেহেতু জানা আছে জিওগ্রাফি মোটামুটি জানা আছে যে সৌদি আরব থেকে গেলে সৌদি আরব থেকে উঠলে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় আপনার যেটা হচ্ছে আরব উপসাগর যার পাশে আমরা এখন এখানে আছি এই আল খালিজুল আরবি যেটাকে বলা হচ্ছে আরব উপসাগর তো ভাবছিলাম যে আরব উপসাগরের পানি দেখতে পাচ্ছি এই ভ্রমে বেশ কিছু ক্ষণ বা ওই দিন হইতে ছিলাম ওই সফরে তারপরে দেখছি আবার এই পানি যদি হয়তো এত উঁচা নিচে কেন হয়ে আছে তারপর আবার কিছু নেমে যাচ্ছে তারপরেও কেন দেখছি নেমে তো গেলাম দেখছি ধোঁয়ার মতো হয়ে আছে নেমে গেলাম তারপরে তারপরে আবার দেখছি আরো থাক থাক হয়ে আছে তাহলে এ তো পানি না সমুদ্রের পানি নয় কি তাহলে মেঘমালা তাহলে মেঘমালা কাছে আছে যেখান থেকে বৃষ্টি বর্ষণ হয় তো আকাশের দিকে যা কিছু আছে সবকে সামা বলা হয় আকাশকেও বলা হয় সামা আর মেঘমালাকে সামা বলা হয় মাথার উপরে যা কিছু আছে তাকে সামা বলা হয়েছে তো এখানে কি বলে আল্লাহ সামাইন বৃষ্টির পরে বৃষ্টি হয়েছে রাত্রে আর তারপরে ফজর নামাজ পড়ালেন নবী করিম সাল্লাম কানাত মিনাল্লাইলে যা রাত্রে হয়েছিল বৃষ্টি বর্ষণ হয়েছিল রাত্রে ফালাম্মান সারাফা নবী করিম সাল্লাম যখন নামাজে সালাম ফিরলেন আকবাল আলান্নাস নাস তখন মানুষের দিকে মুখ ফিরিয়ে বসলেন আকবাল আলান্নাস নাস মানে মানুষের দিকে মুখ করলেন মোতাবজ্জে হলেন ফাকাল বললেন হালতা দুরুনা মাজা কালা রব্বকুম প্রথম কথা নবী সাল্লা সালাম ফেরার পরে লোকজনের দিকে মুখ করে বসতেন এটা এই হাদিস দ্বারা জানা গেল এছাড়াও বহু হাদিস রয়েছে যে কোনো নামাজে নবী সাল্লাম ফেরার পরে কি করতেন পুরো মুখমন্ডল ফিরিয়ে মুক্তিদের দিকে সোজা হয়ে বসতেন এটি হচ্ছে সন্ন্যতা এরকম বসতেন আমাদের দেশে আমার সাহেব কেমন করে বসে একটু কাইতে এদিক থেকে বাম দিকে না ডান দিকে হয় ডান দিকে হয় ডান দিকে হয় আর আবার এদের মধ্যে যারা বেশি বেদাতি যাদের কিবলা কলবের কিবলা বলছে বড় পীর দেহের কিবলা কাবা আর তাদের কলবের কিবলা দুয়ার কিবলা হচ্ছে বাগদাদ শরীফ তারা ডান দিকে কাঁথিয়ে বসে আর বললে এখন মোনাজাত ধরবে তো মোনাজাতের সময় বলছে যে বড় পীরকে কিবলা বানাইলাম আর বাগদাদ শরীফকে কিবলা বানাইলাম এই নিয়ত নিয়ে দোয়া করে মোনাজাত করে সিরকি মোনাজাত সন্ন্যত কি আকবালা আলান্নাস লোকজনের দিকে ফিরে বসলেন বুঝতে পারলেন না স্পষ্ট লোকজনের দিকে ফিরে বসতে হবে এটি হচ্ছে আদব আসলে আমার সালাম ফিরা হয়ে গেছে এখন লোকজনের দিকে ফিরে বসুন যাতে কাউকে যদি কোনো মাসলা মাসাল জিজ্ঞাসা করতে হয় সাধারণত এমাম আলেম সাধারণত হয় যদি সব এমাম আলেম নয় মাসলা মাসাল কেউ জিজ্ঞেস করতে পারে বা আপনি কোনো কিছু বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন কোনো ভুল ত্রুটি হয়েছে সংশোধন করাতে পারেন সুতরাং লোকজনের দিকে মুখ করে বসতে হবে এমন না যে কাজ ফিরে রাখবেন লোক এদিকে আর আপনি ওইদিকে মুখ করে কোনো কথাবার্তা গল্প যদি করেন আর লোকের দিকে মুখ না করে যদি কাকে কথা বলেন তাহলে আপনাকে কি বলবো অহংকারী বলবো নবী সাল্লামের এই আদর ছিল না ফাঁকাল হ্যাঁ, বললেন রসুল্লাহাম হাল তাদুরুন মাজা কালা রব্বকম আচ্ছা তোমরা জানো কি যে তোমাদের রব আল্লাহ পাক কি বলেছেন আজকে রাতে আল্লাহ পাক কি বলেছেন জানো কি কেমন করে জানবেন সাহাবারা জিজ্ঞাসা করছেন রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন অথচ রসুল্লাহ জানছেন যে আল্লাহ কি বলেছেন নাবি ছাড়া কেউ জানতেই পারে না নাবি জানবেন এই জন্য নাবির কাছে ওই আছে সাল্লাহ আলী সাল্লাম সাহাবারা কি করে জানবেন কিন্তু তারপরেও জিজ্ঞাসা করছেন তার অনর্থক জিজ্ঞাসা অনর্থক জিজ্ঞাসা কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যেমন বলি ভাই আপনার কি মাসলা জানা আছে তারপরে মাসলার উত্তর দিচ্ছি জানা নেই বুঝতে পারছি আপনার জানা নেই আপনি কি কিছু শুনেছেন শুনেছেন বলতে চমকে উঠেছেন আরে বাপে কিছু হয়েছে ধরলে খবর কিছু এসেছে হয়তো কি কি কি তখন কি কি করে একবারে পুরো একবারে মনোযোগ দিয়ে আপনি কথা শোনা শুরু করেছেন তাই নবী করিম সাল্লামকে আল্লাহ উত্তম পাক পন্থা দিয়েছিলেন কথা বলার শক্তি দিয়েছিলেন আলতাদুরুনা মাজা কালা রব্বকুম তোমরা জানো যে তোমাদের রব কি বলেছেন আজকে কালু সাহাবার আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুল বেশি জানেন আল্লাহ ভালো জানেন এবং রাসুল্লাহ জীবদ্দশা রয়েছেন তার কাছে ওহি আছে সুতরাং আল্লাহ রাসুল বেশি জানেন কাল কালা আল্লাহ পাক বলেছেন নবী বললেন সাল্লাম যে আল্লাহ পাক বলেছেন আসবাহা মিন এবাদি মিনুন বি ওয়া কাফির আমার বেশ কিছু বান্দা আমার প্রতি ইমান নিয়ে এসেছে ওয়া কাফের এবং কুফুরি করেছে আমার কিছু বান্দা মমিনুন বি মানে আমার প্রতি ইমান নিয়ে এসছে ওয়া কাফেরুন এবং কুফুরি করেছে কার সাথে কুফুরি করেছে কথা বললেন না নবীলাম এখন ব্যাখ্যা করছেন কেমন করে মমিন হয়েছে আর কাফের হয়েছে বলছে আম্মা মান কালা কাফের হওয়া মানে কি অস্বীকার করা কাফের হওয়া মানে অস্বীকার করা কালু সাহাবারা বললেন নবীলাম বলেন কালা সুতরাং যেই ব্যক্তি বলল মোতের না বেফাদিল্লাহ রাহমাতেহি আল্লাহর ফজলে এবং আল্লাহর দয়াতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে মানে আমাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আল্লাহর ফজল করমে আল্লাহর রহমত অনুগ্রহে এই ব্যক্তি কি করলো আল্লাহর প্রতি বিশ্বাসী হলো কারণ এই বৃষ্টি কার সাথে সম্পর্কিত করেছে আল্লাহর সাথে যে বৃষ্টি কে দান করেছেন যিনি দান করেছেন তার নাম নিল সুতরাং এই ব্যক্তি আমার প্রতি ইমান নিয়ে আসলে বিশ্বাস করল আর সে অস্বীকার করল কাকে নক্ষত্রকে অস্বীকার করল কুফুরি সিরকি যে ভ্রান্ত ধারণা যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি আসে নক্ষত্র বৃষ্টি দান করে ইত্যাদি এইরকম যদি ধারণা আর অনেকে ছিল বিশেষ করে কাফেদের জাহির মানে এরকম ধারণা ছিল তাহলে সেই ব্যক্তি নক্ষত্রকে অস্বীকার করলো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো বাতিলকে অস্বীকার করতে হবে আর সত্যের প্রতি ইমান নিয়ে আসতে হবে তাহলেই লাহ ইল্লাহ কালিমার বাস্তবায়ন হবে আল্লাহ বলছেন লা এলাহা এলাহ নেই এলাহ নেই তাহলে প্রথম অস্বীকার করলেন না এলাহ নেই পৃথিবীতে কেউ এলাহ নেই না আকাশে না জমিনে কোন এলাহ নেই ইল্লাল্লাহ থেমে আবার থেকে যাবেন এখানে ইল্লাল আল্লাহ ছাড়া মানে একমাত্র আল্লাহ হচ্ছেন এলাহ সত্য উপাস্য তাহলে প্রথম গুলো কি অস্বীকার করে দিলেন বাতিলকে অস্বীকার করার পরে ক্লিন হওয়ার পরে এখন সাব্যস্ত করছেন আল্লাহর অলুহিয়াত আল্লাহর ইবাদত বন্দিগি আল্লাহ ফাকরবুল আলমিনের দান আল্লাহ ফাকরবুল আলমিনের রুবুবিয়াত জি এ হচ্ছে আল্লাহ ফাকরবুল কোরআন বলছে ফামাইয়াকফর ওয়াইমেন বিল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে তাহলে কুফুরি করতে হবে কার সাথে কুফুরি করতে হবে তাগুতের সাথে কবর মাজারের সাথে কুফুরি করতে হবে যে কবর মাজারে আমি বিশ্বাসী নয় যে তাদের থেকে কিছু পাওয়া যায় অস্বীকার করতে হবে দেবী দেবতা প্রতিমা পুতুলকে অস্বীকার করতে হবে পৃথিবীতে কেউ আপনাকে দিতে পারে আর কেউ ছিনিয়ে নিতে পারে ও কথা অস্বীকার করতে হবে শেষদা আমার কারো জন্য নয় আমার কপাল আর কারো জন্য নয় অস্বীকার করতে হবে অন্যকে একমাত্র আল্লাহর জন্য অস্বীকার করার পর তাগুদকে অস্বীকার করার পর মানব রচিত বিধানকে অস্বীকার করতে হবে আমি মানি না সব আমি এতে বিশ্বাসী নই তারপরে বলতে হবে কি উমেম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে এর উদাহরণ ওই রকমই যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে করে থাকি প্রত্যেকটি ক্ষেত্রে একটি উদাহরণ চাষি যখন জমিতে চাষ করে প্রথম কি করে প্রথম বীজ ছিটিয়ে দেয় দেখেছেন জমিনে ঘাস লেগে আছে ঘাসের পাল্লা আর তাতে বীজ ছিটিয়ে দেয় না প্রথম কি করে চাষ করে প্রথম চাষ করার পরে কিছু ঘাস ঘাস তো জড় থেকে শেকড় থেকে উঠলো উল্টে পাল্টে আছে কিন্তু তারপরে ওই ঘাস থেকে যেতে পারে এ আগাছা কিন্তু আর একদিন সময় পেলে আবার মাটিতে জড় পুঁতে দেবে কিন্তু আবার জন্মে যাবে মরবে না তখন কি করে ঘাস ধরে ঘাস ধরে ধরে ধরে ক্লিন করে জমিকে সাফ করে সাফ করার পরে দেখছি জমিন ভালো চাষ হয়ে গেছে ঘাস একবারে জ্বর থেকে সব উঠে উল্টে পাল্টে গেছে সব ধরেও নিয়েছি যেসব ঘাস জমিনে থাকলেই যে জমিনে জন্মে যাবে সেই সব ঘাস নেই সাফ করে ফেলেছি তখন কি করে তখন বিচ্ছিটা তারপরে আবার আগাছা কিছু থাকতে পারে জন্মে যেতে পারে এদিকে ধানের জমি বা গমের জমি গমেরও মানে গাছ বেরোচ্ছে আর তার সাথে ঘাসও বেরোচ্ছে তখন কি করে হ্যাঁ নিড়ানি বলি আমরা হ্যাঁ ওই তখন ঘাসগুলিকে ধরে ঠিক ওই রকমই আপনার ইমান ইসলাম কখন সহি শুদ্ধ হবে যখন কি করবেন আপনার মগজে তাগুদ যদি থাকে শিরিক থাকে কুফুরি থাকে মানবরচিত বিধান থাকে কবর মাজারে সেজদা থাকে কবর মাজারে সন্তান পাওয়া যায় তাবিজ থাকলে কোনো বিপদ আপদ আসবে না এসব থাকে বুঝতে পেরেছেন না ইত্যাদি ইত্যাদি দেবী দেবতা থাকে খাসি মোরগ নিয়ে অরসে যাওয়া থাকে এসব যদি থাকে সবকে সাফ করেন এগুলি ঘাস উঠিয়ে ফেলেন জমি চাষ করেন আপনার মগজের জমি চাষ করেন চাষ করে করে করে যতগুলি ঘাস আছে উঠিয়ে সাফ ক্লিন হয়ে গেছে এখন আমার ব্রেন একবারে খালি শূন্য হয়ে রয়েছে কিছু নেই ফ্রেশ জমি আমার ব্রেনের জমি তখন ওখানে কি করতে হবে ইল্লাহ আল্লাহর বীজ বপন করতে হবে তৌহিদ আল্লাহর একত্র এখানে রাখতে হবে একমাত্র আল্লাহ আমি বিশ্বাসী আর যদি ঘাস আছে সিঁড়ি কুফুরি মগজে ঢুকে আছে মানব রচিত বিধান ঢুকে আছে সেকুলার ঢুকে আছে আর ডেমোক্রেসি ঢুকে আছে গণতন্ত্র ঢুকে আছে সবকিছু ঢুকে আছে তার মধ্যে আমি ইসলাম কায়েম করতে চাইছি তাহলে ওই রকমই হবে যে এরকম মূর্খ চাষি বুঝে না ঘাসের জমিতে দিল বিচ্ছিটি আর তাই হচ্ছে ঘাসের জমি ঘাসের পালা লেগেছে তার মধ্যে বীজ ছিটাচ্ছে হচ্ছে কি ঘাস বড় বড় হয়ে আছে মানে ওদেরই সবগুলি মন্ত্রিত্ব এদেরকে দুটো তিনটে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে যে তোমরাও থাকো ঠিক না একেবারে একই অবস্থা কিন্তু ইসলামের কোন রকমের কিছু উন্নতি দেখাতে পারলো না পাঁচ বছর চলে গেল একমত নন আপনারা এটা এমন কোন পরিবর্তন হয়েছে যে আওয়ামী লীগের জামানায় ইসলাম একেবারে ছিল না আর এরা মাসাল্লাহ অনেক ইসলাম নিয়ে চলেছে তিনজন মিলে কিছু করেছে কিছু নেই এই জন্য যে ঘাসের ভর্তি আছে জমিন আর সে ভর্তি জমিন ঘাসে ইসলামের বীজ ছিটাচ্ছে প্রথম কথা ছিটানি না আর যদি ছিটানো কাজ হবে না আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন নবী করিম ইসলাম বললেন যে যে ব্যক্তি বলল যে আল্লাহর ফজল করমে বৃষ্টি হয়েছে ফাজা আলিকা মোমেন সেই ব্যক্তি আমার প্রতি ইমান নিয়ে এসছে এবং নক্ষত্রকে অস্বীকার করেছে নক্ষত্রের সাথে কুফরি করেছে ও আম্মামান কালা এর বিপরীত যে ব্যক্তি বললো মোতের না বেনাওয়ে কাজা ওয়া কাজা অমক অমক নক্ষত্র আকাশে দেখা গেছে সেই জন্য বৃষ্টি হয়েছে বা তারা বৃষ্টি দিয়েছে যদি এইরকম কথা বলে ফাজালেকা কাফের সেই ব্যক্তি আমার সাথে কুফুরি করল আমার সাথে কাফের হয়ে গেল মমিনুন বিল কবে এবং সে নক্ষত্রের প্রতি ইমান নিয়ে আসলে বিশ্বাস করলো যে নক্ষত্র বৃষ্টি দিয়েছে অথবা নক্ষত্রের কারণে বৃষ্টি এসেছে সে আমার সাথে কুফুরি করল ওলাহমা এই হাদিসটি মুসলিমে রয়েছে আব্দুল আবিন আব্বাস রাজি আল্লাহ তালু থেকে নাহু আগের হাদিসের কাছাকাছি ওতে রয়েছে কালাবাজ তারা তাদের কেউ কেউ বলেছে অমুক অমুক নক্ষত্র যে আকাশে দেখা গেছে এ সত্যতা প্রমাণ করেছে মানে নক্ষত্রে নক্ষত্র দেখা গেলে যে বৃষ্টি হয় বা নক্ষত্র যে বৃষ্টির কারণ তাহলে ওই নক্ষত্র সত্যতা প্রমাণ করেছে তার পান জাল আল্লাহ হাজহিল আয়া তখন আল্লাহ পাক এ আয়াত নাজেল করলেন ফালাউক সেম নজুম আমি শপথ করি আল্লাহ নক্ষত্র রাজির উদয়ের স্থলের যেসব ক্ষেত্র থেকে যেসব স্থান থেকে নক্ষত্র উদিত হয় সেসব স্থানের অর্থাৎ আসমানের আকাশের কসম করি আজিম আর এই শপথ হচ্ছে মহাশপথ যদি তোমরা জানো ইন্নাহুল্লা কোরআন করিম এ হচ্ছে কোরআন করিম ফি কিতাব ইমাকরুন লায়ামাস তানজিল রব্বিল আলমিন এই আয়াতের পরে শেষখানে আছে অতাজ আলুন আরিস কাকুম আন্নাকুম তুকাজেবুন তাই বলছে এলা কৌলিহি আল্লাহর এই বাণী পর্যন্ত যে তোমরা তোমাদের রেজেকের সুক্রিয়া এই পেশ করছো যে তোমরা মিথ্যা সাব্যস্ত করো আল্লাহর দানকে অন্যের সাথে সম্পর্কিত করো মিথ্যুক নয় আপনি আপনার ছোট ভাইকে বিদেশে নিয়ে আসলেন আর সে যদি বলে যে না আমার শ্বশুর নিয়ে এসেছে তো মিথ্যুক নয় সে অথচ তার কোন রকমের সহযোগিতা থাকতে পারে আর এখানে তো একেমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের দান কারো কোনো ক্ষমতা সামান্যতম কোনো অংশ নেই আর কেউ যদি বলে যে বৃষ্টি হয়েছে নক্ষত্রের কারণে আমার দেশে এরকম সিরকি কুফুরি কথা আছে দশরা পূজায় তো বৃষ্টি হবেই হবে এতদিন বৃষ্টি হয়নি হয়নি যে হিন্দুদের দশরা পূজা আসছে না দশরা পূজাতে বৃষ্টি হবেই হবে অমুক পূজায় বৃষ্টি হবেই হবে তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফুরি করলো দশরা পূজায় বিশ্বাসী হইল যদিও সে মুসলমান জাতি কিন্তু সে আল্লাহর সাথে কাফের হইল আর সে হিন্দুদের পুজো পাঠে বিশ্বাসী হইল তারপরে আমরা ছোটকালে দেখেছি এলাকাতে মনসা গান হতো শুনেছেন কিনা হয়তো মা মনসার নামে হিন্দুদের গান ওই হিন্দুরা মুসলমানরা কি করতো ওই ইস্তেস্কা পড়তো যে এলাকায় পড়ে অনেক এলাকায় তো এই সন্ন্যত নেই হিন্দুরা বৃষ্টি না হলে মনসা গান করে তো মুসলিম পর্যন্ত বলতো যে হিন্দুরা তো মনসা গান করছে আশা করি বৃষ্টি হবে আউজবিল্লা কুফরি করল কুফরি করল তো কুফরি শুধু তারকাতে সীমিত নয় আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করাই হচ্ছে কুফরি আল্লাহর সাথে এখন কেউ যদি বলে মতের না বেনয় কাজা কাজা অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে তাহলে সে কুফুরি করলে এটি হাদিসে পড়লাম কেমন কুফুরি ছোট কুফুরি বড় কুফুরি কেমন এক্ষেত্রে শুনুন কয়েকটি কথা প্রথম কথা নক্ষত্রের নক্ষত্রকে যদি মনে করে যে নক্ষত্র বৃষ্টি দান করে নক্ষত্র বৃষ্টি দিতে পারে তাহলে এটি কি হবে বড় কুফুরি কারণ বৃষ্টি দাতা একমাত্র আল্লাহ আল্লাহ আনজান আল্লাহ সেই জাত সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বহু আয়াত রয়েছে মর্ম সুতরাং এসব আয়াতকে সে অস্বীকার করলো আল্লাহর নিয়ামত আল্লাহর দানকে অন্যের সাথে সম্পর্কিত করলো নক্ষত্র বৃষ্টি দিতে পারে তাহলে সে আল্লাহ রুবু বিয়াতে শিরিক করলো সে মুশরেক হইল এবং সে কাফের হয়ে গেল এক আরেকটি অবস্থা যদি কেউ নক্ষত্রের কাছে বৃষ্টি চাই হে অমুক নক্ষত্র হে ধ্রব তারা তুমি বৃষ্টি দাও হে কুতুব তারা তুমি বৃষ্টি দাও হে অমুক তারা তুমি বৃষ্টি দাও তাহলে কি হবে বড় শির্ক বড় কুফরি তাহলে এই দুই অবস্থায় বড় কুফরি আর এই শির্ক হলো তৌহিদে ওলুহিয়াতে কেন দোয়া আল্লাহর কাছে করতে হবে ডাকতে হবে আল্লাহকে ডাকলো কাকে নক্ষত্রকে হয়তো মুসলিম অনেকে শুনে অবাক হতে পারে মুসলিম আবার নক্ষত্রকে ডাকে নাকি মুসলিম না ডাক অন্য কোনো মানুষ তো ডাকতে পারে আর ডাকবে না কেন যদি মৃত মানুষকে মরা কবরে চলে গেছে কত শত বছর কত হাজার বছর আগে কবরে কি আছে না আছে আল্লাহ পাক জানে সৎ আছে না অসৎ আছে আর মানুষ দফন করা হয়েছে না এমনি ব্যবসা খোলা হয়েছে তাও কে জানে আর যদি মানুষই দাফন করা হয় আল্লাহর অলি কি দাফন করা হয় সে কি দিতে পারবে তাহলে যেই ব্যক্তি মৃত মৃত ব্যক্তির কাছে চায় যে ব্যক্তি কবরের কাছে চাইতে পারে সে নক্ষত্রের কাছে চাইতে পারে না অসম্ভব কিছু নেই কেউ শিখিয়ে দিলে হইলো যেমন তোমরা পীর অলির কাছে চাইছো নক্ষত্রের কাছে চাইতে পারো দিতে পারে ওটাই শিখে নেবে যে দিন সম্পর্কে জ্ঞান রাখে না তারপরে এক দল রয়েছে অগ্নি পূজক তারকা পূজক সূর্য পূজক চন্দ্র পূজক কোরআন কারিমে যাদেরকে সাবে ইন বলা হয়েছে সাবেইন আমান আমান সাবি যাদেরকে বলা হয়েছে সাবিরের সম্পর্কে বলা হয়েছে তারা তারকা পূজক নক্ষত্র পূজক ছিল চন্দ্র পূজক ছিল তাহলে কেউ যদি নক্ষত্রের কাছে তারকার কাছে চন্দ্রের কাছে চাই বৃষ্টি চাই বা কোনো কিছু চাই তাহলে সে বড় কাপের বড় মশরিক ওই রকম বৃষ্টি যদি চাই তাহলে অহিদে উলুহাতে সে শিরিক করলো দুইটি অবস্থায় তাহলে কি বড় কাফের বড় মুশরিক আর একটি অবস্থা নক্ষত্রের কাছে চাইলেও না এবং নক্ষত্র যে নিজেই এই প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বৃষ্টি বর্ষণ করতে পারে এই বিশ্বাসও রাখে না কিন্তু মনে করে যে অমুক অমুক নক্ষত্র বৃষ্টি বর্ষণের কারণ কজ উপায় বৃষ্টি আল্লাহ দেন এটাতে বিশ্বাসী মুসলিম বৃষ্টি আল্লাহ দেন তবে অমুক অমুক নক্ষত্র গুলি এমন যেগুলি বৃষ্টি বর্ষণের কারণ স্বভাব কারণ মনে করলো তাহলে এই সম্পর্কে কি হুকুম এই ক্ষেত্রে হুকুম হচ্ছে কি যে এটি হচ্ছে সিরকে আসগার কুফুরে আসগার ছোট কুফুরি ছোট সির ছোট কুফুরি ছোট সির কেন কারণ আল্লাহ দিলেন আল্লাহর সুক্রিয়া আদায় না করে কি করলো আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পর্কিত করলো আরেকটি কথা এখানে মনে রাখবেন অলমারা বলেছেন যে কোন একটি বিষয় যদি কারণ না হয় অথচ সেটিকে কারণ বলে এর নাম হচ্ছে ছোট সির কোন একটি বিষয় যেটি আসলে কারণ নয় কোনো কাজের কিন্তু যদি কারণ তাকে উল্লেখ করে তাহলে সেটি হচ্ছে ছোট শির্ক তাহলে বৃষ্টি বর্ষণের কারণ আল্লাহ রহমত আল্লাহর রহমত হয়েছে বান্দার উপর দয়া হয়েছে আল্লাহ ফাকরবুল অনা বৃষ্টি দূর করেছেন বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ রহমত হয়েছে কিন্তু যদি তারকাকে মনে করে যে তারকা বৃষ্টি বর্ষণ ওই অমুক তারাটি আকাশে দেখা গেছে না সেই জন্য বৃষ্টি হয়েছে দিয়েছেন আল্লাপা কিন্তু ওই তারকা দেখা গেছে তার কারণে তাহলে এমন বস্তুকে কারণ বানালো যে বস্তু আসলে বৃষ্টির কারণ নয় তাহলে সেই ব্যক্তি ছোট শিরকে আসগার করলো কুফরে আসগার করলো এই জন্য আল্লাহ বলেছেন ওতাজ আলু নারিজ কাকুম আন্না কুমতুকাজ দেব ছোট শির্ক আর ছোট কুফুরি হচ্ছে কাবিরা গুনা ছোট শির্ক ছোট কুফুরি হচ্ছে কাবিরা গুনা আচ্ছা এই অবস্থায় যদি মরে যায় কেউ ছোট শির করে মরে যায় ছোট শির বহু আছে ছোট শির বহু আছে আল্লাহ ছাড়া অন্যের কসম হ্যাঁ তারপরে হ্যাঁ কি লোক দেখানো আমার লোক দেখানো দান খায়রার কাজ এগুলো ছোট শির ছোট শির বহু রয়েছে এইরকমই তাবিজ আল্লাহ ভালো করবেন কিন্তু তাবিজটা মাধ্যম তাবিজ আসলে কারণ নয় এটাও এর উদাহরণ তাবিজ মানুষের আরোগ্যের কারণ নয় কিন্তু আরোগ্যের কারণ বানিয়েছে মানুষ কাকে তাবিজ কে বালাকে হ্যাঁ সুতাকে তাগাকে সুতরাং এটি হচ্ছে কি ছোট শির যদিও মনে করে যে আল্লাহ ভালো করেন ভালো করবেন কিন্তু এটা হচ্ছে মাধ্যম কারণ ভালো হওয়ার উপায় এটা সিরকে আসগার সিরকে আসগার হচ্ছে কাবিরা গোনা এতে ওলামাদের একমত রয়েছে নেই কিন্তু এই ছোট শির ছোট করে কেউ যদি মারা যায় তাহলে মাফ হবে কি না এটি প্রশ্ন নতুন কথা শোনাই এর আগে মনে হয় শোনাই ছোট শির করে মারা গেছে কেউ তাবিজ করে মারা গেছে হ্যাঁ কেউ এ কথা বিশ্বাস করে মারা গেছে যে আল্লাহ তো বৃষ্টি বর্ষণ করেন কিন্তু অমুক তারা দেশে আমাদের দেশে অমুক তারা দেখা গেলে বৃষ্টি হয় এটা হচ্ছে বৃষ্টির কারণ তাহলে সে ছোট শির ছোট কুফরি করে মারা গেছে এইরকম আল্লাহ ছাড়া অন্যের কসম মায়ের কসম বাপের কি হ্যাঁ ছেলের গায়ে হাত দিয়ে কসম এসব করে মারা গেছে দানা হাতে নিয়ে কসম করছি শপথ করছি এসব করেছে আমি যদি ভুল কথা বলি তা আমার দানা মিলবে না এভাবে কসম করেছে তাহলে এগুলি ছোট শির করেছে এই অবস্থায় যদি মারা যায় বিনা তহবাতে এই ক্ষেত্রে কি বললাম দুইটি মত রয়েছে বিষয় কি ছোট শির করেছে করে যদি তবা করে নেয় তো অসুবিধা নেই তবা করে নিয়েছে কিন্তু তবা করে অবস্থা মারা গেছে তাবিজ নিয়ে মারা গেছে সারা জীবন তাবিজ রাখতে রাখতে তাবিজ লিখে দিতে দিতে মারা গেছে লিখে দিচ্ছিল অথবা নিজে ব্যবহার করতে অবস্থায় মারা গেছে আল্লাহ সাহা অন্যের কসম করেই মারা গেছে এই তারকা সম্পর্কে বৃষ্টির কারণ এই মনে করেই মারা গেছে হ্যাঁ লোক দেখানো নামাজ রোজার লোক দেখানো দান খায়রাত করতে করতে এই ঘুরে করে মারা গেছে তাহলে তার কি হবে অধিকাংশ আলমদের নিকটে অন্য অন্য কাবিরা গুনহার মতো আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন আর আল্লাহ ইচ্ছা করলে আখেরাতে কবরে শাস্তি দেবেন তারপরে যদি তার নেক আমল তাকে জান্নাতে পৌঁছায় তাহলে সে জান্নাতে পৌঁছিবে যেমন চুরি করে কেউ যদি মারা যায় হ্যাঁ মদ খেয়ে মারা যায় মিথ্যা কথা বলে মারা যায় অন্য হারাম খেয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে যদি মারা যায় তাহলে তবা যদি করে থাকে তো মাফ দুনিয়াতে আর তবা করি অবস্থায় মারা গেছে তাহলে আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন আল্লাহ রহমত তার অনেক নেক আমল আছে আল্লাহ রহমত হয়েছে মাফ করে দিয়েছেন আল্লাহ ফাকর বলেন অথবা আল্লাহ ফাকর বলেন কি করবেন শাস্তি দিবেন শাস্তি দিয়ে যদি সে জান্নাতে যাওয়ার মতো অনেক আমল থাকে তাহলে সে জান্নাতে যাবে ইনশা আল্লাহ তালা ওই রকমই যদি কেউ ছোট শির ছোট কুফুরি করে মারা গিয়ে থাকে তাহলে রকম অবস্থা অধিকাংশ আলমদের নিকটে তবে এমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলে বলেছেন যে না পার্থক্য আছে চুরি করা গোনা জেনা করা গোনা রোজা ছাড়া গোনা মদ খাওয়া গোনা ঘুষ খাওয়া গোনা সুদ খাওয়া গোনা কাবিরা গোনা আল্লাহর ইচ্ছা দিন কারণ নবিসম হাদিসে রয়েছে আর কোরআনেও রয়েছে ওয়াক ফেরো মাদুন আজ গেলে কালামাইয়াশা সিরকের গোনা ছাড়া অন্য গোনা যেগুলি ওর নিম্ন স্তরের গোনা যেগুলি সেগুলি সম্পর্কে আল্লাহ যাকে ইচ্ছা কি করবেন ক্ষমা করবে তাহলে যাকে ইচ্ছা যখন ক্ষমা করেন বলা হয়েছে তাহলে এই গুণাগুলি সম্পর্কে হয় আল্লাহ ক্ষমা করবেন আর না হলে শাস্তি দিবেন পানিশমেন্ট পাওয়ার পরে জান্নাতে যাওয়ার হকদার হলে যাবে কিন্তু শির সম্পর্কে আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহ লায়াক ফেরো আল্লাহর সাথে যদি শির করা হয় আল্লাহ মাফ করবে না ওই অবস্থায় মরে গেলে তবা করলে তো বড় শির থেকে একজন হিন্দু ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল একজন কবরে শেষদাকারী ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল হ্যাঁ তবা করে মুসলমান সংশোধন করে মুসলমান হয়ে গেল তাহলে আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বড় শির্ক এই রকমই ছোট শির্ক আল্লাহ শির্কের কথা বলেছেন এখানে বলেননি যে বড় শির্ক শুধু আল্লাহ বলছেন শির করে যদি কেউ মারা যায় তাহলে মাফ করবেন না তাহলে ছোট শির্কের অবস্থায় যদি কেউ মারা যায় বিনা তওবাতে মারা গেছে তাহলে আল্লাহ পাক মাফ করবেন না শাস্তি দেবেন সুতরাং কেউ যদি এই আকিদা এই ভ্রান্ত বিশ্বাস নিয়ে মারা যায় যে বৃষ্টি অমুক তারকার কারণে হয় ছোট শির হইলেও আল্লাহ মাফ করবেন না লোক দেখানো আমল করে মারা গেছে তাহলে আল্লাহ মাফ করবেন না তাবিজ অবস্থায় তাবিজ নিয়ে মারা গেছে হ্যাঁ তাবিজ লিখতে লিখতে মারা গেছে ওই অবস্থায় তো অবা করেনি তার থেকে তাহলে আল্লাহ পাক এই গুণা মাফ করবেন না দলিল এই আয়াত তার আল্লাহ ফেরো আয়ুসরাকাবিহি করলে আল্লাহ পাক শিরকের গোনা মাফ করবেন না কয়টি অবস্থা বর্ণনা করলাম তিনটি হলো প্রথম দুটি অবস্থাতে বড় কুফুরি বড় আর দ্বিতীয় অবস্থাতে হচ্ছে ছোট শির বা ছোট কুফুরি আর একটি অবস্থা রয়েছে যেটি জায়জ সেটা হচ্ছে যে কোন তারকা আকাশে দেখা যাওয়াকে মৌসুম মনে করা যে এটা অমুক কাজের মৌসুম বৃষ্টির মৌসুম মানে বর্ষাকাল এসে গেছে অমুক তারকা উঠেছে তার মানে বর্ষাকাল এসেছে ও নিয়ে আসেনি কিন্তু এটা অমুক সময়ে যেহেতু অমুক মাসে বা অমুক সময়ে অমুক মৌসুমে অমুক তারকা দেখা যায় সেই জন্য ওই মৌসুম এসে গেছে গ্রীষ্মকাল এসে গেছে বসন্তকাল এসে গেছে অথবা বর্ষাকাল এসে গেছে শীত বসন্তকাল এসে গেছে ইত্যাদি ইত্যাদি তো এটা হচ্ছে এটা কি কি বলে এটা বলছে যে ওয়াক্ত সময় নির্ধারণ করা মৌসুম নির্ধারণ করা কোন তারকা দেখে অথবা এই সময় অমুক ধান আমন ধানের চাষের সময় চলে এসেছে আউস ধানের চাষের সময় চলে এসছে আপনার বুটের চাষের সময় চলে এসছে ঠিক না গম চাষ জব চাষের সময় চলে এসছে ইত্যাদি ইত্যাদি এইরকম যদি মৌসম মনে করে যে অমুক তারকা হচ্ছে অমুক ফসলের মৌসম তাহলে এতে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই তাহলে এইরকম যদি বৃষ্টির ক্ষেত্রে কেউ বলে যে বৃষ্টি আল্লাহ দিয়েছেন আর বৃষ্টি আল্লাহর রহমতি কারণ কোনো কারণ নেই পার্থিব কোনো কারণ বৃষ্টির নেই একমাত্র আল্লাহর দান কিন্তু সাধারণত অমুক তারাটি আকাশের অমুক দিকে দেখা গেলে কি হয় বর্ষাকাল চলে আসে বৃষ্টি হয় না বলে বলছে বর্ষাকাল চলে আসে তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে এই চারটি অবস্থা মনে রাখবেন এই ক্ষেত্রে আচ্ছা শাস্তির ক্ষেত্রে শাস্তির ক্ষেত্রে হ্যাঁ শাস্তির ক্ষেত্রে অবশ্য পার্থক্য আছে বড় শির করে বড় কুভরি করে মারা গেলে চিরকাল জাহান নামে থাকবে কিন্তু ছোট শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ চিরকাল জাহান নামে রাখবেন না চিরকাল শাস্তি দেবেন না আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং নেক আমল তার সন্তুষ্টির জন্য আখেরাতের জন্য করার তৌফিক দান করেন তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকেও যেন বঞ্চিত না রাখেন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াও দান করেন আর আখেরাতেও দান করেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রেহাই দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন